الله معذبهم وهم يستغفرون وما لكم ألا يعذبكم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون صدق الله مولانا العظيم সুরায় আনফালের একত্রিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে তেলাওয়াতকৃত আয়াতে আরব আরবের মোর্শেক বিশেষ করে মক্কায় মোকাররমার মোর্শেকদের অবস্থা তুলে ধরা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যখন এই মুর্শেদদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় কোরআনে কারিম তেলাওয়াত করা হয় এরা বলে হ্যাঁ আমরা শুনেছি যদি আমরা চাই তো এরকম আমরাও বানাতে পারি কোরআনে কারিমের আয়াত যেমন এমন আমরাও বানাইতে পারি এগুলি তো আগেকার লোকদের কিছু কিচ্ছা কাহিনী আর ঘটনাবলী মাত্র এগুলো আমরা বানাতে অসুবিধে কি এরপর কোরআন চ্যালেঞ্জ করলো যে ঠিক আছে বানাও কোরআনের ছোট্টতম ছোট্ট সুরার মতো একটি সুরাই বানাইয়া দেখাও এবং তোমরা একা না পারলে তোমাদের উপাস্য যারা আছে ওদেরকেও সাথে নিয়ে নাও সম্মিলিতভাবে চেষ্টা করে ছোট্ট একটি সুরা কোরআনে করিমের সুরার ন্যায় বানিয়ে দাও এখন দেখে যে আর পারে না এখন অন্য কথা আরম্ভ করছি কি কথা হুম্মা হুয়াল ও মোহাম্মদ তুমি যে তোমার পক্ষ থেকে নানাহ কথাবার্তা বলতেছ যদি বাস্তবে এগুলি হক হয় না মানার কারণে আমরা অপরাধী হই তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো অথবা আবিনা বি আজাবিন আলিম কঠিনতম আজাব আমাদের কাছে নিয়ে আসো তাহলে বুঝবো তুমি হক আমরা না হক আল্লাহ আব্বুল আলমিন বলেন ওয়ামা কান আল্লাহ ও আন্তা ফিহিম ও নবী আপনি তাদেরকে বলে দিন আপনি এদের কাছে থাকা অবস্থায় আল্লাহ পাক এদেরকে আজাব দিবেন এটা আল্লাহ পাক করবেন না ওয়ামা কান আল্লাহ মুআজ্জাবাহুম বাহুম হুম ইস্তাগফিরুন যারা ইস্তেগফারে রত থাকে আল্লাহ পাকের কাছে মাপ চায় আল্লাহ পাক এদেরকে আজাব দেন না আল্লাহ এদেরকে আজাব দেওয়া তো যুক্তিসঙ্গত কেনই বা আজাব না দিব মসজিদে হারামে আসতে এরা বাধা দেয় যাতে আমার এবাদত ঠিকভাবে না হয় অথচ এরা মসজিদে হারামের মতাবাল্লি নয় মতাবাল্লি হইলে এক কথা ঠিক আছে মতাবাল্লি তোমার মসজিদে আসতে তুমি বাধা দিতেছ তুমি তো মতাবাল্লি নও বরং মসজিদে হারামের বাস্তব মোতাবাল্লি যারা মোত্তাকি পরেজগার এরা অধিকাংশ মানুষেরাই জানে না এ তো গেল আয়াতের অনুবাদ মক্কায় মোকাররমা কাফেরদের মধ্যে একজন উল্লেখযোগ্য কাফের ছিল নজর বিন হারেস নজর বিন হারেস ছিল ব্যবসায়ী সে ব্যবসা করতে শাম তথা সিরিয়া আসা যাওয়া করত আর সিরিয়াতে বেশি বসবাস করত ইহুদি এবং খ্রিস্টান এখনকার যুগের ন্যায় তো প্লেনে চলে গেলাম প্লেনে ফিরে আসলাম এমন তো হইত না ওটে কিংবা পায়ে হেঁটে যাওয়া আসা হতো তাই অনেক দিন যাবত ওইখানে থাকা লাগতো একটা লোক যদি অনেক দিন একখানে থাকে ওখানের মানুষের সাথে তারপর পরিচয় হয় ওদের কথাবার্তাও তখন এ শোনে তার কথাবার্তা ওরা শোনে তো ওরা যেহেতু ইহুদি খ্রিস্টান আসমানি ধর্মের বিশ্বাসী তো এরা ধর্মীয় অনেক কথাবার্তা বলতো নগর বিন হারে এগুলো শুনতো ইসলামের আবির্ভাবের পর দেখতেছে এই কথাগুলোও ওই কথাগুলোর মতো কারণ ওরাও তো কথা বলছে আল্লাহ পাকের উদ্ধৃতি দিয়ে বলে একজন নবীর পক্ষ থেকে বলে আখেরাতের কথা বলে হিসাব নিকাশের কথা বলে জান্নাত জাহান্নামের কথা বলে আর হুজুর সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামও এগুলি বলতেছেন তো নজর হারে সে দেখতেছে এগুলি তো ওদের কথাবার্তা তাই বলতেছে এরকম কথাবার্তা চাইলে আমিও পারি যখন চ্যালেঞ্জ আসলো ঠিক আছে বানাও শুধু নজর বিন হারেসকে নয় গোটা আরবের বড় বড় সাহিত্যিকদেরকে সহকারে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন আমার কোরআনের একটি ছোট্ট সুরার মতো একটি সুরা বানাই আনো যদি তোমরা অপারগ হও তো তোমরা যাদের উপাসনা করো ওদেরকেও সাথে নিলাম এরপর আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ তো করছি চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস তোমাদের কাছে নেই পারবানা পারবা না নিঃসন্দেহে যখন পারবে না তখন ওই জাহান নামের আগুনকে ভয় করো যে আগুন জ্বালানো হয় মানুষ আর পাথর দিন ভয় করো চ্যালেঞ্জ সামনে আসলো এখন বড় বড় কবি বড় বড় সাহিত্য চেষ্টা করতেছে একটা সুরা বানাই দিই তখনকার যুগে মক্কায় নিয়ম ছিল কোনো বড় কবি যদি কবিতা বানাইতো তো বাইতুল্লাহ শরীফে জুলাই দিত পরের দিন অন্যরা এসে দেখত কবিতা সুন্দর কি সুন্দর নয় গ্রহণযোগ্যতা পেয়েছি কি পাইনি এখন কোরআনে কারিমের চ্যালেঞ্জ একটা সুরা বানাইয়ে বাইতুল্লাহ ঝুলাবে বাইতুল্লার ওয়ালের সাথে পরের দিন দেখা গেল একজনে জুলেছে কি জুলেছে কোরআনে কারিমের সবচেয়ে ছোট সুরা সুরায় কাউসার ইন্না আতাইনা কাল কাউসার সে ওই সাহিত্যিক লেখে তারপরে একটু যোগ দিল কি আমিন কালা আমিল এটা কোনো মানুষের কথা নয় অত সে নিজেও কাফের বড় সাহিত্যিক ছোট্ট সুরাটি লেখে নিচে দিয়ে লেখলো এটা কোনো মানুষের কথা নয় মানুষের কথা হলে আরেক মানুষ তার মতো বানাইতে পারে মানুষের কথা ন তো আরেক মানুষ তার মতো বানাবে কি করে তাই অক্ষমতা প্রকাশ করলাম এরকম আমরা বানাতে পারবো না তো বড় বড় কবি সাহিত্যিক এরা যখন অক্ষমতা প্রকাশ করছে তো নজর বিন হারের কি হিসাব নিকাশে পারতেছে না তো লজ্জা পেয়ে গেছে হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্ল হজরত শাহ আশরাফ আলী খান রবি রহমতুল্লাহ আলাইহের ছোট ভাই হজরত থানবীর নাম আশরাফ আলী ওনার ছোট ভাইয়ের নাম আসগর আলী তো আসগর আলী ছিলেন আইনজীবী উকিল ওনার সাথে এক হিন্দু পণ্ডিত কাজ করতে উকিল ছিল একদিন কথায় কথায় হিন্দু পণ্ডিত বলতেছে তোমাদের ধর্ম সত্য নয় ইসলাম ধর্ম সত্য নয় আমাদের হিন্দু ধর্ম সত্য তো আস্তর আলী সাহেব জিজ্ঞেস করলেন দলিল কি প্রমাণ কি তো তোমাদের ধর্মের সব কথা বুঝে আসে না আমাদের ব্রেনে ধরে না আর আমাদের ধর্মের সব কথা বুঝে আসে ব্রেনে ধরে এটাই দলিল আমাদের ধর্ম সত্য তোমাদের ধর্ম অসত্য আস্তর আলী সাহেব জবাব দিলেন উল্টা বুঝলা যে দলিল দিয়ে তুমি তোমার ধর্মকে সত্য বলতেছ আমার ধর্মকে অসত্য বলতেছ এটাই দলিল আমার ধর্ম ইসলাম সত্য হওয়ার তোমার হিন্দু ধর্ম অসত্য হওয়ার কিভাবে তোমার ধর্ম বানাইছে তোমার মতো আরেকজন মানুষ রাম বলেন লক্ষণ বলেন সীতা বলেন রাধা বলেন কৃষ্ণ বলেন সব মানুষ না অন্য কিছু মানুষ তো তোমার ধর্ম বানাইছে তোমার মতো আরেক মানুষ তো মানুষের বানানো ধর্ম মানুষের বুঝে আসা ব্রেনে ধরা এটাই স্বাভাবিক আর আমার ধর্ম তো কোনো মানুষে বানায়নি এটা আসছে মানুষের সৃষ্টিকর্তার পক্ষ থেকে হাকামুল হাকিমি সবচেয়ে বড় জ্ঞান তাই ওনার সব কথা মানুষের বুঝে আসা না আসা এটাই স্বাভাবিক সব কথা মানুষের বুঝে আসবে না তো যেই দলিল দিতেছ তোমার ধর্ম সত্য হওয়ার পিছনে আমি দেখতেছি এইটাই দলিল তোমার ধর্ম অসত্য হওয়ার পিছনে এটা মানুষের বানানো ধর্ম তাই মানুষের বুঝে আসে আর আমার ধর্ম আল্লাহর বানানো ধর্ম তাই সব কথা মানুষের বুঝে আসে না তো এখানেও এই বড় সাহিত্যিক লিখে দিল যে কালা আমিল এটা কোনো মানুষের কথা নয় মোকাবেলা করলে তো মানুষের কথা হইলে করে মানুষ চেষ্টা করে তার মোকাবেলা করতে পারে মানুষের কথা নয় মানুষ মোকাবেলা করবে কি করে তো নজর এবনে হারেস লজ্জা পেয়ে গেল পারলাম না কোরআনের মতো আর একটা সুরা বা কিছু আয়াত পেশ করতে এখন অন্য রাস্তা অবলম্বন করছে কি রাস্তা যদি সত্যিই তুমি হক হও ওয়াইজ কালুল্লাহ হুম্মা ইনকানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক فأمطر علينا حجارة من السماء أبئتنا بعذاب أليم ও মোহাম্মদ তুমি যদি হক হও আমরা যদি না হক হই তো ঠিক আছে তোমার আল্লাহরে বলো পাথরের বৃষ্টি বর্ষণ করতে তো দেখব তোমরা হক না আমরা হক পাথরের বৃষ্টি এর আগে তা লাফা বর্ষণ করছে অমে লুতের উপরে এরাও এই দাবি জানাই কোন নবীর কাছে যদি কোনো আজাদ কেউ চায় আল্লাহ মাফ করুক তখন আল্লাহ পাক ওই নবীকে সরাই নিয়ে যান সরাই নিয়ে তারপর ওদের উপরে আজাব নাতিল করেন তা আমার আল্লাহর নিয়ম যেমন কৌমি লুত লুত আলাই ইসালামের সম্প্রদায় এরা আজাব চাইছে আল্লাহ পাকের পক্ষ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে একটা লোকও জিন্দা ছিল না এরপরও আল্লাহ পাকের গজব থামেনি তাদের পুরা বস্তি হজরত জিবলি আমিন পাখা মেরে উপরে নিয়ে গেছে এরপরে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারছেন এত নিচে এত নিচে নেমে গেছে এক ধাক্কায় একটি সাগরের উৎপত্তি হয়ে গেছে যাকে বর্তমানে মরু সাগর বলে মৃত সাগর বলে ডেড সি বলে আল বাহারুল মাইয়েদ বলে যে সাগরটি জর্ডানে অবস্থিত প্রায় একাশি কিলোমিটার লম্বা আঠারো থেকে একুশ কিলোমিটার চোড়া আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন কখন লুত আলাইসাল্লামকে এখান থেকে সরাই নিয়ে গেছেন তারপরে তো এখন আমাদের নবীকে সরাই নিয়ে এদেরকে শাস্তি দিবেন আল্লাহ পাক আগে বলতেছেন কি তাদেরকে জানাই দিন আপনি তাদের কাছে থাকা অবস্থায় আল্লাহ পাক আজাব নাজিল করবেন না লুত আলাই ইসলামের কৌমের উপরে আজাব আসলো মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের কৌমের উপরে আসবে না এর কি কারণ কি তো লুত আলাইহিসাল্লাম ছিলেন শুধু তার কৌমের নবী তার সম্প্রদায়ের নবী বিশ্ব নবী নন সারা দুনিয়াবাসীর জন্য নবী নন তাই ওনাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে জায়গার জন্য তিনি নবী নন যে এলাকার নবী ছিলেন সেই এলাকায় আল্লাপাক গজব নাজিল করছেন পাথরের বৃষ্টি দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু আমাদের নবীকে কোনো এলাকার আমাদের নবী তো সমগ্র জাহানের জন্য পুরা কায়নাত পুরা সৃষ্টি জগতের জন্য তাই তাকে যেখানে সরাবে সেখানে তো সৃষ্টি জগৎ আমার আল্লাহর খোদাই তত বড় আমার নবীর নবুয়ত অত বড় যেখানে আল্লাহর খোদাই চলে যেখানে আমার আল্লাহ ক্ষমতা চলে সেখানে আমার নবীর নবুয়ত চলে সমান সমান তাই নবীকে সরাবেন কোথায় যেখানে সরাবেন সেখানে নবীর নবুয়ত যেখানে দিবেন সেখানে নবীর নবুয়ত তাহলে এবারে আজাদ কিভাবে দেবেন চিন্তা করুন আর নবীর উপাধি কি রহমতুল্লিল আলামিন মক্কাবাসীর জন্য রহমত এমন তো নয় সমগ্র সৃষ্টি জাহানের জন্য রহমত পুরা কায়নাতের জন্য রহমত তাই এই রহমত থাকা অবস্থায় আলাপাক গজব দিবেন এটা হয় কিভাবে বিপরীত বস্তুতে একসাথে জমা হয় না রহমতও আসবে গজবও আসবে সেটা তো হয় না রহমত আসলে গজব নেই গজব আসলে রহমত নেই রহমতের নবী যে পর্যন্ত আছে এ পর্যন্ত গজব আসবে কিভাবে এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন ওমা কান আল্লাহিম আপনি তাদের কাছে থাকা অবস্থায় এদের কাছে আজাব আসবে না এখান থেকে মুফাসরিনে কেরাম লেখেন নবীর অবর্তমানে বিভিন্ন শাস্তির গ্রন্থে উল্লেখ আছে অবর্তমানেও নবী কোথায় সৃষ্টি জগতে আছেন তো কখনো মাটির উপরে কখনো নিচে আসেন তো থাকা অবস্থায় এখনো গজব মুশকিল শুধুমাত্র কেয়ামতের আগে মানুষ যখন একেবারে সীমা লঙ্ঘন করবে তখন হাদিস শরীফে আছে গজব আসবে দুইভাবে একটা আসবে ভূমিকম্পের মাধ্যমে আর একটা আসবে মানুষের সুরতে পরিবর্তন করবে শুয়র কুকুর বানর এই ধরনের সুরত হয়ে যাবে এখনো মাঝে মধ্যে হয় যাদের সেই চক্ষু আছে তারা দেখে সুরতের যে পরিবর্তন ঘটছে তো যাদের চক্ষু নেই এরা দেখে না সেরাজুল হিন হজরত শাহ আব্দুল আজিজ মোহাদ্দেসে দেহলবি রাহেমাহুল্লাহ জুমার দিন মসজিদে দেখেন দিল্লির শাহি মসজিদ মাথার রুমাল চেহারার সামনে জুলাই দিয়ে এরপরে মসজিদে যান খাদেম একদিন জানতে চাইলে হুজুর চেহারার সামনে রুমাল জুলাই দিয়ে মসজিদে যান এ কারণটা কি কারণ জানবা কই জি আগামী জুমায় আমি মসজিদে যাওয়ার আগে আমার কামরায় আসবা খাদেম আগামী জুমায় মসজিদে যাওয়ার আগেই হুজুরের কামরায় আসছে হুজুর তার রুমালটা তার মাথায় দিয়ে বললেন যাও মসজিদে খাদেম মসজিদে ঢুকে এক চিৎকার দিয়ে ধ্বংস হয়ে পড়ে গেছে মাথায় পানি পুনি ডালার পর যখন হুঁশ আসছে জিজ্ঞেস করা হইল তুমি চিৎকার দিয়েছ কেন বেহুশ হইলে কেন হুজুরের রুমাল যখন আমার মাথায় আসে তখন দেখি আমার দিব্য চক্ষু খুলে গেছে সব কিছুর বাস্তবতা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই অবস্থায় মসজিদে ঢুকার পর দেখি যে কিছু কুকুর কিছু শিয়াল কিছু শুয়র কিছু বিড়াল কিছু বানর এরা লাইন ধরে মসজিদে বসে আছে ফাঁকে ফুঁকে দুই চারজন মাত্র মানুষ দেখা যায় এই মন্দর এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি চিৎকার দিয়ে পড়ে গেছি তো মেরে নজর দেখো হর দম লেকে মাই আন্দা হুঁ পর तो मेरे नजदीक हर दम लेके मैं आंदा हूँ पर बख्श बोनो रे बसीरत जैसे हक आवे नजर ওই চক্ষু আমাদের নেই তাই আমরা দেখিনি নবী বলে গেছেন কেয়ামতের আগে ভূমিকম্প জমিন ধসে পড়বে এই জমিন ধসার আর ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক আজাব দিবেন এবং চেহারার পরিবর্তন ঘটবে সুরতের পরিবর্তন ঘটবে এর দুই পন্থায় আজাব আসবে কিন্তু পাথরের বৃষ্টি আগুনের বৃষ্টি এ ধরনের সাধারণত হবে না তো নবী যেহেতু রহমত সমগ্র সৃষ্টি জাহানের জন্য কখনো মাটির উপরে আসেন কখনো নিচে আসেন এই জন্য আগের নবীদের যুগে যেভাবে আদাব আর গজব আসত এইভাবে আসবে না এটা নবীজ রহমতুল্লিল আলামিন তার পরিপন্থী হয় তার শান পরিপন্থী হয় তার শান রক্ষার্থে ইজ্জত রক্ষার্থে আল্লাপাক এভাবে আজাব দিবেন না যদি এরা চায় ওয়ামা কান আল্লাহ মোফাসরিন কেরাম এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করছেন বিভিন্ন তাফসির গ্রন্থে আছে তো নবীর অবর্তমানে যারা না এবে নবী যারা নবীর ওয়ারিস যারা নবীর প্রতিনিধি এরা থাকা অবস্থায় আল্লাহ পাক বিভিন্ন ধরনের আজাব ও গজব থেকে দুনিয়াকে হেফাজত করেন আজাব ও গজব দেন না এরা চলে গেলে আজাব আসে এটাও আমরা দেখতেছি খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলী বাসে দেখেছেন এক জায়গায় বলতেছেন চিটাঙ্গের মানুষ ওয়া হারে নামাই দাও আমাকে নামিয়ে দাও হুজুর বলতেছেন বাস থামায় হুজুরকে নামাইয়া দিছে বা সামনে দাঁড়াই উল্টা করা অ্যাক্সিডেন্ট হুজুরকে জিজ্ঞেস করার হুজুর মাঝপথে আপনি দেন কেন আমি দেখতেছি বাস অ্যাক্সিডেন্ট করতেছি হুজুর যতক্ষণ বাসে আসে অতক্ষণ অ্যাক্সিডেন্ট হয়নি নেমে গেছেন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের দেশ আপনারা খেয়াল করছেন কিনা এই দেশের একজন প্রসিদ্ধতম বুজুর্গ আল্লাহর বলি কায়েদে মিল্লত হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ কে তার নাম না জানে কে তার পরিচয় না জানে আল্লাহ যারা তাকে দেখছেন তারা দেখছেন এমন মানুষ ঘুমন্ত অবস্থায় যার জিকির বন্ধ হইত না মুখের কাছে কান নিলে তখন আল্লাহ আল্লাহ জিকির চলতেছে ঘুমন্ত অবস্থায় তাই তাকে ওলামায় কারাম বলতেন জিকিরে মোজাসম পুরা দেহ যেন জিকির জিকির বন্ধ নাই কখনো সবসময় জিকির চলতেছে ওনার যখন এন্তেকাল হইল সাতাশির শেষের দিকে আটাশিতে দেশব্যাপী বন্যা আসলো এমনকি আমাদের এয়ারপোর্টে পর্যন্ত তিন ফিট পানি আমাদের দেশের প্লেন তখন নামতো কলিকাতা এয়ারপোর্ট দেশব্যাপী এই বন্যা আসলো তো বোঝা গেছে আরো আগেই হয়তো আসার কথা ছিল কিন্তু এক আল্লাহর অলি আছেন এই দেশে তার জীবদ্দশায় আল্লাহ পাক এই শাস্তিটা আমাদেরকে দেননি চলে গেছেন এখন আর বাধা নেই এখন শাস্তি চলে আসছে দেশ দুটি বন্যা চলে আসছে তো না এবে নবী নবীদের যারা প্রতিনিধি এদের থাকা অবস্থায়ও আল্লাহ পাক বিভিন্ন আজাব গজব থেকে দুনিয়াবাসীকে হেফাজত করেন এই জন্য যারা না এবে নবী ওয়ারাসাতুল নবীদের প্রতিনিধি এদের খুব মূল্যায়ন করা চাই এবং এই ধরনের মানুষ গড়ে তোলার জন্য সবসময় সচেষ্ট থাকা চাই এরা যতদিন থাকবে বিভিন্ন আজাব ও গজব থেকে আমরা নিরাপদে থাকব কিন্তু যাদের কপাল পোড়া আজাব গজব টেনে আনে এরা চায় যে না না যে নবী যারা নবীর প্রতিনিধি এদিকে দুনিয়া থেকে বিদায় করে দিই যাতে গজবটা আসতে সহজ হয় আল্লাহ মাফ করুন ওমা না আসার আরেক কারণ কি যারা আল্লাহর কাছে মাপ চায় তাফসির গ্রন্থে উল্লেখ আছে চাই কাফেরও হোক যদি আল্লাহর কাছে মাপ চায় বা তবার কারণে আল্লাহ পাক আযাব ফিরাই নেন আযাব দেন না আল্লামা রুমি রহমতুল্লাহ তাই মোস্তফি শরীফে লিখছেন গমচু বিনি সুদ এস্তেগফার কুন গম চবিনি যুদ এস্তেগফারকুন গম্ব হামরে খালেকা আমোদকারকুন যখন দেখবে গজব আসতেছে যখন দেখবে পেরেশানি আসতেছে তো তাড়াতাড়ি তবা আরম্ভ করো ঘর শুরু করো তবা কর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিয়ম ছিল যখন দেখতেন তুফান আসতেছে আঁধি আসতেছে কালো হয়ে গেছে বিজলি চমকিতেছে বজ্রপাত হুজুর দুড়িয়ে মসজিদে যেতেন সাহাবেকারা কারা মসজিদে যাইতেন এটা রহমতের জায়গা এখানে এসে আল্লাহ বিল্লা করো ইস্তেকফার করো তওবা করো তওবার কারণে গজব ফিরে যায় আল্লাহ পাক পরিষ্কার বলতেছেন এই আয়াতে ওয়ামা কান আল্লাহ মুআযিবাহুম বাহুম ইস্তাগফিরুন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক এই অবস্থায় আজাব দেন না তো কারা ক্ষমা চায় তাফসীর গ্রন্থে উল্লেখ আছে কাফেরা কিন্তু বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে তো তোয়াফের সময় তারা একটা বলি বলতো কি গোফরানাক গোফরানাক গোফরানাক এটা বলতে বলতে তোয়াফ করতো তার মানে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই তো যদিও কাফের এই যে ক্ষমা চাই ক্ষমা চাই বলতেছে বাইতুল্লাহর পাশে ঘুরতে ঘুরতে ওইটার কারণে আল্লাহ পাক আজাব দিতেছেন না কারণ কাফেরা তো আখেরাতে পাবে না কিছুই কিছু ভালো কাজ তো করে যেমন গোফরানাক বলতেছে আল্লাহ ক্ষমা চাই তো ভালো কথা বলতেছে আল্লাহ পাক যদি দুনিয়াতে এর প্রতিদান না দেন তাহলে এটা একটা জুলুম হয় না বেচারা কিছু ভালো কাজ করলো প্রতিদান মোটেও খাইল না তো জুলুম তো আখরাতে তো পাবে না ইমান নেই এই কারণে আল্লাহ পাক ওই ভালো কাজগুলোর বিনিময় দুনিয়াতে দিয়ে দিবেন যাতে জুলুম না হয় গোফরানাক গোফরানাক বলে বলে যে তোয়াফ করতেছে তো এর কারণে আজাব বন্ধ আরেক তফসিরে আছে যে মক্কায় মোকারমা থেকে যখন রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসালাম হিজরত করে গেছেন সাহাবায় কালাম হিজরত করে গেছেন মদিনায় মোনাবারা এখন তো মক্কার কাছে দুই করে আজাব আসতে পারে তো আসবে কি করে নবীর দুনিয়াতে তো আছেন হয়তো মক্কায় মক্কার রমার জমিনে নেই তো মদিনায় মোনাবারা জমিনে তো আছেন নবী থাকা অবস্থায় আজাব আসা এটা দূর হবে দ্বিতীয়ত সকল মুসলমান হিজরত করতে পারেনি কিছু দুর্বল মুসলমান এখনো মক্কা রয়ে গেছে এরা আল্লাহর কাছে শুধু ক্ষমা চাইছে তো এই দুর্বল মুসলমানদের ক্ষমা চাওয়ার বরকতে আল্লাহ পাক মক্কার কাফেরদের উপরে আজাব দেননি আসলে আল্লাহর কাছে ক্ষমা কারা চায় যারা খুব বেশি গুনাহে লিপ্ত গুনাকে কিছুই মনে করে না এমনকি আল্লাহর উপরে আস্থা রাখে না বিশ্বাস করে না নাস্তিক মোরতাদ এরা ক্ষমাও চায় না ক্ষমা কারা চায় যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে বেশি মানে যাদের ইমান মজবুত এরা কদমে কদমে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরা ক্ষমা চায় বেশি এই এই দুর্বল মানুষগুলো যদিও এরা দুর্বল কিন্তু ইমানের ব্যাপারে এরা বড় সবল তো এদের ক্ষমার বরকতে আল্লাহ পাক আজাব দেন না وما لكم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياء এর মধ্যে আর একটা মারাত্মকতম অপরাধ করে বসল কি মুসলমানরা মদিনায় যাওয়ার দুই বছর পর হজরত রাসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লাম চোদ্দ শত মোমেন মুসলমান সাহাবাই কেরামের জমাত নিয়ে আসতেছেন উমরা করবেন বাইতুল্লাহর তওয়াফ করবেন এই নিয়তে আসতেছে তিন শত সাতত্রিশ মাইল রাস্তা অতিক্রম করে হোদাইবিয়া নামক স্থানে এসে পৌঁছেন একে বর্তমানে বলে সুমাইতিয়া হোদাইবিয়াকে এখন দেখবেন বোর্ডে লেখা আছে সুমাইতিয়া আর মাত্র তেরো মাইল সামনে মক্কায় মোকারম কাকাররা এখানে এসে বাধা দিল ও মুসলমানেরা ও মোহাম্মদ তোমাকে আর সামনে বাড়তে দেয়া হবে না হুজুর বললেন ভাই আমরা যুদ্ধ করতে আসিনি মক্কার দখল করতে আসিনি ওমরা করতে আসছি বাইতুল্লার প্রাপ করতে আসছি সফা মারোয়ার শাড়ি করতে আসছি এটা করে আমরা আবার মদিনায় চলে যাব কাফেররা কিছুই শুনল না চিন্তা করুন তিনশত সাতত্রিশ মাইল রাস্তা অতিক্রম করে আসা প্রায় চারশো তিরিশ কিলোমিটার চারশো তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসা আজ থেকে দেড় হাজার বছর আগে কেমন কষ্টসাধ্য ছিল চিন্তা করুন এখন তো কার্পেটিং রোড তাও বারো লাইনের রাস্তা যাইতে ছয় আসতে ছয় বারো লাইনের রাস্তা এরপরও আমাদের কাছে কেমন লাগে ছয় ঘন্টার জায়গায় সাত ঘন্টা আট ঘন্টা হয়ে গেলে উফ আর কষ্ট সহ্য হয় না অথচ ফোমের গদিতে বাসে বসা এয়ার কন্ডিশনের ভিতরে কিন্তু হুজুর যে আসতেন চারশো তিরিশ কিলোমিটার রাস্তা এয়ার কন্ডিশনে করে আহ ওটের পিঠে ছাওয়ার কিছু হাঁটতেন তো কিছু ওটের পিঠে পড়ছেন কার্পেটিং করা রোড ছিল না বরং পাহাড়ি এলাকা একবার পাহাড় উপরে ওঠো আবার নিচে নামো বালিকাময় স্থান দুলা তো উঠতেই আছে তাও দুলা আমাদের দেশের মতো মেহিন দুলা নয় বিল্ডিং করি যে এরকম বালি পাথরের জমিন যেন জ্বলন্ত কয়লা রাঙ্গারা এত গরম হয়ে যায় আর উপর থেকে যখন রৌদ্র শুরু হয় মনে হয় যেন আগুনের বৃষ্টি গাছগাছালি নেই ছায়ার নাম নিশানা নেই পানির নাম গন্ধ নেই এই অবস্থায় চারশত তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসা সাধারণ কথা মাতৃভূমির জিয়ারত হবে ওমরা হবে বাইতুল্লাহর তওয়াফ হবে সফা মারোয়ার সাড়ি হবে কাফেররা আর সামনে আসতে দিল না হুজুর বাধ্য হয়ে ফিরে গেলেন মুসলমানরা যখন মদিনায় চলে গেছেন এখন মক্কায় বাইতুল্লার পাশে সঠিকভাবে আবাদত কি আর হয় হয় না আছে কাফের মোর্শেকেরা এরা তো সঠিক আবাদত করে না উল্টা পাল্টা তওয়াফ করে উলঙ্গ হয়ে কেন তো যেই কাপড় পরিধান করে গুণা করছে এটা পরিধান করে আবার তফ করবো এটা কি হয় কোনোদিন কোন যে কাপড় পরিধান করে গুণা করছে এই কাপড় পরিহিত অবস্থায় তফ করা ওইটা তো হয় না তো কাপড় খুলে ফেলে দিয়ে উলঙ্গ তফ করে আর এত গুণা তো তুমি নিজে করছো কাপড় তো করে নেই কাপড়ের দোষ ফেলে দিছ তোমার দোষ নেই কাপড় ফেলে দিলে গুণাগার নিজে তো আস তো তুমি তো আস করো কীভাবে আমাদের দেশে একটা সম্প্রদায় আছে এটার হেডকোয়ার্টার হলো চিটাগান তো এরা জায়গা জায়গায় কিছু ব্রাঞ্চ অফিস করছে আমাদের কাছেও একটা ছিল এখন আছে কিনা জানি না এদের মূল লক্ষ্য কি তো মাইকে নামাজ পড়াইলে নামাজ হয় না মাইকে যে কোরআন শরীফ পড়বে সে কাফের হইয়া যায় মাইক দিয়ে কোরআন শরীফ পড়লে কাফের হয় আমাদের ডিভেলপে ছিল এদের এক ব্রাঞ্চ মাইকে কোরআন শরীফ পড়লে কাফের হয় মাইকে নামাজ পড়াইলে কাফের হয় তাদের এই ফটো অনুযায়ী বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফ সব কাফের কারণ এখানে তো মাইকে নামাজ পড়ানো হয় সারা দুনিয়াতে মাইকে হয় সব কাফের হেরা মাইকে পড়বে না দলিল কি তো দলিল হইল কোরআন শরীফ নূর কোরআন শরীফ কি নূর আল্লাহ বলছেন লাফা যা কমিন আল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটি নূর আসছে সেই নূর কি ও কিতাব ও মবিন নূর হলো আমার স্পষ্ট কিতাব কোরআনে কারি কোরআন হলো নূর আর মাইক এটা চলে কি দিয়ে নার দিয়ে আগুন দিয়ে এটার ভিতরে পাওয়ার আসছে কারেন্ট কারেন্ট না থাকলে ব্যাটারি তো এটার ভিতরে হয়েছে আগুন তো নূরকে নারের ভিতরে ঢুকাইলেন নূরের কোরআন ঢুকেছি নার আগুনের মাইকের ভিতরে এটা কোরআনের সাথে বড় বেয়াদবি হয় কোরআনের সাথে যে বেয়াদবি করে তার ইমান থাকে না সেই জন্য মাইকে কোরআন পড়লে সে কাটে সৌন্দর্যুক্ত আমাদের এখানে যে এরা ব্রাঞ্চ বানাইছে কয়েকজনকে একবার এখানে ডাকছিলাম ভাই তোমাদের এই যুক্তিটা কয় যে হুজুর কাফের আচ্ছা তা আমরা যে পড়ি আমরা কি কোরআন তো নূর আমরা খাক না খাক মানে মাটি আমরা কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি আমরা মাটির তৈরি তাইলে নূর আর নার এত কিছু মিল আছে নূরেরও আলো হয় নার মানে আগুনেরও আলো হয় আলোয় আলোয় কিছু মিল আছে আমরা যে মাটি মাটির বৈশিষ্ট্য অন্ধকার মাটির ঘরের ভিতরে ডুবে দুয়ার জানালা বন্ধ করলে আলো আসে না অন্ধকার মাটির বৈশিষ্ট্য কবরের ভিতরে মাটির কবর আলো না অন্ধকার অন্ধকার তো মাটির বৈশিষ্ট্য অন্ধকার আরেক বৈশিষ্ট্য দুর্গন্ধ তো আমরা তো মাটির তৈরি অন্ধকার এবং দুর্গন্ধ তা আমি করলে কোরআন তো আমার ভিতরে ঢুকানো হইল তো নূরের কোরআন মাটির অন্ধকারে ঢুকেলাম এখন কাঠের হবো না তার মানে দুনিয়াতে কোনো মুসলমান নাই কোরআন এটা ফড়াই যাবে না ফুললেই কাফের কারণ কোরআন নূর আর আমরা হইলাম খাক আমরা মাটি তো মাটির ভিতরে ডুবাইলে কাফের হয় এখন সুপসাফ আলহামদুলিল্লাহ এখানে কয়েকজনে তবা করছে যে হুজুর আসলে বুঝি নেই দোকা খেয়েছি তো ঠিক মক্কার এই মোর্শেকারা তওয়াফ করে উলঙ্গ যেই কাপড় পরিহিত অবস্থায় গুণা করছি এই কাপড় নিয়ে কি তওয়াফ করা যায় কাপড় খুলে ফেলে দিছে তো তোমরা যে গুণা করছো এখন তোমাদেরকেও ফেলে দিয়ে আসো তো নিজেরা তো করতে পারে গুণাগার অসুবিধা নাই অসুবিধা হয়েছে কাপড়ের তো তাহলে এই মুসলমানগুলো যে মদিনায় চলে গেলেন এরপরে বাইতুল্লার পাশে তওয়াফ বাইতুল্লার আবাদত আল্লাহ পাকের রেজা খুশি অনুযায়ী আল্লাহ পাকের চাহিদা অনুযায়ী তো হয় নাই বন্ধ দীর্ঘ দুই বছর এভাবে তো বন্ধ এখন চোদ্দ শত মুসলমান আসতেছেন আবার আমার আল্লাহ নিয়ম অনুযায়ী এরা সওয়াব করবেন শাড়ি করবেন ওমরা হবে বাইতুলার জন্য তো ভাগ্যের ব্যাপার আল্লাহ নবী আসবেন এরা এখানে এসে বাধা দিল আসতে দিল না আল্লাহ পাক বলেন ওমা আলাহুম আল্লাহ ইউ আজেবাহুমুল্লাহ ওয়াহুম ইয়াসুদ্দুন আনিল মাসজিদিল হারাম এখন তো আজাব আশায় চাই কেন ও মাসজিদে হারাম থেকে সঠিক আবাদত এরা সরাই দিল করতে দিল না মুসলমানদেরকে আসতে দিল না হোদায় বিয়া এসে বাধা দিল ওয়ামা কানু আউলিয়া আহ আল্লাপাক বলে অন্তত তোমরা যদি বাইতুলার মতাওয়াল্লি হইতে তাহলে বুঝতাম মতাওয়াল্লি হিসাবে তোমার অধিকার আর ক্ষমতা বলে বাধা দিতেছ তা আমার মসজিদে তুমি আবাদ করতে পারবা না ঢুকতে পারবা না একটা কথা ছিল তুমি তো মোতাবাল্লি ন মোতাবাল্লাতে হলো ইন্না ইন আউলিয়াহু ইল্লাল মোত্তাকুন আউলিয়া তো হলো মোত্তাকের মোত্তাকিন পরেজগার যারা এরা বাইতুল্লাহর মোতাবাল্লি এখন তো আজাব আসার দরকার তাই আজাব আসছে আর আট বছর পরে হুজুর ফিরে গেলেন আট বছর পরে আবার দশ হাজার সাহাবাই কেরামকে নিয়ে আসলেন মক্কায় মকরমে আসার পরে সত্তর জন কাফের তেহে তেগ হয়েছে জাহান্নাম রসিদ হয়েছে আর বাকিরা পালাইছে মক্কার এদের ক্ষমতা টিকল না মক্কা ছেড়ে পালাইতে বাধ্য হলো মক্কা মুসলমানদের হাতে চলে আসলো এটা একটা অনেক বড় আঘাত যেই মুসলমানদেরকে তোমরা মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছ এখন সেই মুসলমানরাই মক্কা এসে তাদের আধিপত্য কায়েম করে প্রতিষ্ঠা করে আর তোমরাই আবার মক্কা ছাড়তে বাধ্য হয়েছ এই যে ছাড়ছ আজ পর্যন্ত আসতে পারোনি এই আমার পর্যন্ত আর কোনো কাফের মোর্শেদ মক্কায় আধিপত্য কায়েম করতে পারবে না বিস্তার লাভ করতে পারবে না এটা কাফের মোস্তাকের জন্য অনেক বড় একটা আজাব এই আজাবটা তোমাদের উপরে আসছে কেন কেন আমার বাইতুল্লাহকে সঠিকভাবে হেবাদত করা থেকে বঞ্চিত রাখলা কয়েক বছর যাবৎ আগের দুই পরের আট দীর্ঘ দশ বছর অনেক মানুষে মানুষের মধ্যে বেশিরভাগেরা এটা জানে না এটা যে কত বড় আজাব এদের জন্য কত লজ্জাকর ব্যাপার এটা অনেকেই বোঝে না অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আজাব আসে তো আসলে এটা বোঝে না যারা বোঝে এদের জন্য আজাব আজাব থাকে না এদের জন্য হয় রহমত এরা আজাব আসা শুরু হইলেই একটা পার শুরু ক্ষমা চাওয়া শুরু আল্লাহ নিশ্চয় আমার অপরাধের অপরাধের কারণে আজাব আসতেছে তাই যদি সে আজাবে মারাও যায় সে শহীদ হয়ে মারা যায় তো যারা তবা পার করে আজাবকে আজাব মনে করে এটা তাদের জন্য রহমত তাদের জন্য আজাব নয় আর যদি আজাবতে আজাব মনে না করে আরো হাসি ঠাট্টা বরং মনে করে কি অমকের গুনার কারণে গজব না জিনিস আমি তো একেবারে মাসুম ফেরেস্তা নবজাত শিশুর নে আমার কোনো অন্যায় অপরাধ নেই মাঝে মধ্যে আমি বলি আমার দেখা একজন লোক আছে দাড়িও আছে টুপিও আছে পাঞ্জাবি গায়ে দিয়ে হাঁটে হাতের লাঠি ঘর দিয়েও হাঁটে নামাজ পড়ে না মানুষের দাঁড়িয়ে টুপি দেখলে মনে করে বুঝি নামাজি মানুষ আর নামাজ পড়ে না কিন্তু কয় কি নামাজ না পড়লে নাই আমার কোনো গুণা নেই নামাজ না পড়লে নাই এর কোনো গুণা নেই তো নামাজে ভরা নাই দেখি সব নামাজ ভরা না এর ভরা আমার কোনো গুণা নেই তাহলে চিন্তা করুন অবস্থাটা কি তো আজাব আসছে যদি এটা না বুঝে বরং মনে করো অমুকের কারণে হয়েছে তমুকের কারণে হয়েছে আমি নিষ্ঠ বুঝতে হবে এটা হয়েছে আজাব আজাবকে আজাব হিসাবে বুঝা এটা আল্লাহ পাকের একটা রহমত তাহলে এই আজাবটা আমার জন্য আজাব হবে না আমার জন্য শাহাদতের কারণ হবে আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব আর যদি আজাবকে আজাব না বুঝি তাহলে কিন্তু এটা আজাব হবে আল্লাহর আজাবের যে হালাকার ধ্বংস হয় নাম ছাড়া তার আর কোনো গতি থাকে না আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন